মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা অবমাননাকারীরা রক্ষা পাবি না অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজি বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজির বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজি নাস্তিকদের আস্থানাতে আগুন জ্বালাও না নাস্তিকদের আস্থানাতে আগুন জ্বালাও না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না কারীরা রক্ষা পাবি না কারীরা রক্ষা পাবি না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা বাংলাদেশের নাস্তিকদের ফাঁসি মোরা চাই এই দেশেতে কোথাও তারা পাবে না রে ঠাই বাংলাদেশের নাস্তিকদের ফাঁসি মোরা চাই এই দেশেতে কোথাও তারা পাবে না রে ঠাই বাংলাদেশের নাস্তিকদের ফাঁসি মোরা চাই এই দেশেতে কোথাও তারা পাবে না রে ঠাই অন্ধকারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না অন্ধকারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না অবমাননাকারীরা রক্ষা পাবি না অবমাননাকারীরা রক্ষা পাবি না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রব রসুলের না মহানবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা তারই জন্য দায়ী থাকবে বারাক ওবামা মহানবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা তারই জন্য দায়ী থাকবে বারাক ওবামা মহানবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা তারই জন্য দায়ী থাকবে বারাক ওবামা বুশের মতো জুতা খাইতে দেরি হবে না বুশের মতো জুতা খাইতে দেরি হবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না অবমাননাকারীরা রক্ষা পাবি না অবমাননা কারীরা রক্ষা পাবি না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না মানব না মানতে পারি না টিভিতে বিশ্বনবীর অবমাননা মানি না মানবো না মানতে পারি না পত্রিকায় বিশ্বনবীর অবমাননা মানি না মানবো না মানতে পারি না ইন্টারনেটে বিশ্বনবীর অবমাননা মানি না মানবো না মানতে পারি না ফেসবুকে বিশ্ব নবীর অবমাননা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা